বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় শ্রোতা বন্ধুরা নৈসর্গিক হাজারো সৌন্দর্যে গড়া আমাদের এ বিশ্বজাহান রাতে প্রবল জোছনাময় চাঁদ আর মিটিমিটি তারকারাজি দিনে ঝকঝকে সূর্য আর ঘন নীল আসমান অবারিত সবুজ শ্যামল প্রান্তর ছায়া ঘেরা গ্রাম জনপদ মৌন পাহাড় কল্লোলিত ঝর্ণাধারা আকুল করা সমুদ্র সৈকত নদ নদীর প্রাণবন্ত উচ্ছ্বাস আর চির অপরূপ এই বিশ্ব সংসার পৃথিবীময় আমি যেদিকে তাকাই যেন খুঁজে পাই কোনো এক মহান সত্তার অস্তিত্ব অধরায় যেন আমি কারো উপস্থিতি আবিষ্কার করি তবে কে সেজন কোন সে মহান মালিক যার হাতে গড়া এ নিখিল ভুবন এমন প্রশ্ন সামনে রেখে রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতি প্রজাপতি প্রজাপতি চলো বন্ধুরা রংধনু সাংস্কৃতিক ফোরামের তৃতীয় অ্যালবাম প্রজাপতির গানে গানে সুরে সুরে আমরা খুঁজে ফিরি সেই মহান রাব্বুল আলমিনের পরিচয় almadina.com almadina.com